বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাতর হিজবুল্লায় বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাতর হিজবুল্লায় বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাতর হিজবুল্লায় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় সবাইকে নিয়েই সমাজে কাজ করিতে হয় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় সবাইকে নিয়ে সমাজে কাজ করিতে হয় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাত রহিজবুল্লাহ আদম হতে অদ্যবধি এই না দুনিয়ায় কত মানুষ আসলো গেল মাটির তলায় গেল মাটির তলায় আদম হতে অদ্যবধি এই না দুনিয়ায় কত মানুষ আসলো গেল মাটির তলায় গেল মাটির তলা তার কজনকে চিনি মোরা কার কি ছিল না ইতিহাসের পাতায় আছে কজনের সুনাম আছে কজনের সুনাম যারা কাজ করিল বেচে রলো যারা কাজ করিল বেচে রলো কাজের মহিমায় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় সবাইকে নিয়েই সমাজে কাজ করিতে হয় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাত রহি হও যদি ভাই সত্যিকারে কর্মী কি বা নেতা লাগবে তোমার দুইটি জিনিস চরিত্র যোগ্যতা হও যদি ভাই সত্যিকারে কর্মী কি বা নেতা লাগবে তোমার দুইটি জিনিস চরিত্র যোগ্যতা তুমি জয় করিবে সকল কিছু তুমি জয় করিবে সকল কিছুই ত্যাগ শ্রম সাধনায় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় সবাইকে নিয়েই সমাজে কাজ করিতে হয় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাত রহিজবুল্লাহ এই দুনিয়ায় হাজার বিষয় হাজার মহান ব্যক্তি যে যাই ছিল সবাই কঠোর কর্মী ছিল সত্যি এই দুনিয়ায় হাজার বিষয় হাজার মহান ব্যক্তি যে যাই ছিল সবাই কঠোর কর্মী ছিল সত্যি দেখো কি কাজ বেঁচে থাকবে তোমার দেখো কি কাজ বেঁচে থাকবে তোমার মরণের বেলায় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় সবাইকে নিয়েই সমাজে কাজ করিতে হয় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই ছাত্র হিজবুল্লাহ হিজবুল্লার কর্মী হয়ে নেসার সালের মতো দেশ দুনিয়ায় দিন ইসলাম করো সমুন্নত হিজবুল্লার কর্মী হয়ে নেসার সালের মতো দেশ দুনিয়ায় দিন ইসলাম করো সমুন্নত দেখো তাদের মতো কর্মী নেতা দেখো তাদের মতো কর্মী নেতা পাবে কি ধরায় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় সবাইকে নিয়ে সমাজে কাজ করিতে হয় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই ছাত্র হিজবুল্লায় বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাতর হিজবুল্লাহ সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় সবাইকে নিয়ে সমাজে কাজ করিতে হয় সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাত হিজবুল্লায় বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাতরোহি প্রিয় শ্রোতা সুর ও ছন্দের তালে তালে ফুরিয়ে এলো জুলফিকার হামদ নাথ ও গজল পরিবেশক দলের এবারের পরিবেশনা চাই তোমার দিদার এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম তানজিম মোহাম্মদ আব্দুল মুনিম খান মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি মোহাম্মদ জুলফিকার আলী হিজবুল্লাহ মোহাম্মদ আল আমিন মোহাম্মদ ইমাম হুসাইন মোহাম্মদ আবুল কালাম নেসারি ও মোহাম্মদ শামিমুর রহমান রচনায় শাহ আবু নাসর নেসারুদ্দিন আহমদ হুসাইন কবি রুহুল আমিন খান শাহ নেসারুল্লাহ মোহাম্মদ নুরুল আমিন আমজাদি মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ জুলফিকার আলী হিজবুল্লাহ হাফেজ আহমদুল্লাহ মোহাম্মদ ইমাম হোসাইন ও মোহাম্মদ আবুল কালাম নেসারি পরিচালনায় শাহ নেসারুল্লাহ সার্বিক দিক নির্দেশনায় আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর নেসারুদ্দিন আহমদ হোসাইন ব্যবস্থাপনায় মোহাম্মদ জহিরুল ইসলাম কৃতজ্ঞতায় মাওলানা কাজী মফিজ উদ্দিন ও মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভি সৌজন্যে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফ আল্লাহ হাফেজ